সকল সুন্দর নামসমূহ সেগুলো তো কেবলমাত্র তারই পবিত্র কুরআন সুরা আল হাসর অধ্যায় উনষাট আয়াত ২২ থেকে চব্বিশ অনুবাদ তিনি আল্লাহ তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই অদৃশ্য অদৃশ্য সবই তিনি জানেন তিনি দয়াময় পরম দয়ালু তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি অধিপতি তিনি পবিত্র শান্তি এবং উৎকর্ষের উৎস বিশ্বাসের রক্ষক নিরাপত্তার বিধায়ক তিনি পরাক্রমশালী প্রবল এবং মহিমান্বিত তারা যাকে শরিক স্থির করে নিশ্চয়ই আল্লাহ তা হতে পবিত্র ও মহান তিনি আল্লাহ সৃজনকর্তা উদ্ভাবনকর্তা রূপ এবং রংদাতা সকল সুন্দর নামসমূহ কেবলমাত্র তারই আকাশমণ্ডলী এবং এই পৃথিবীর সব কিছুই তার মহিমা ঘোষণা করে তিনি হলেন পরাক্রমশালী ও প্রজ্ঞাময় নিশ্চয়ই আল্লাহ সত্য বলেছেন এবারে পবিত্র বেদ থেকে পাঠ করে শোনাচ্ছেন পণ্ডিত নীরজ শাস্ত্রী পণ্ডিত চন্দ্রপাল শাস্ত্রী এবং পণ্ডিত হরিওম শাস্ত্রী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 ছেচল্লিশ বলা হয়েছে ঈশ্বর একজন তবে জ্ঞানীরা এবং ঋষিরা সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডেকে থাকেন তারা ঈশ্বরকে বলেন ইন্দ্র সর্বময় ক্ষমতার প্রভু বা জগৎসমূহের প্রভু মিত্র যিনি সকলের বন্ধু বরুণ সবচেয়ে আকাঙ্ক্ষিত সর্বময় প্রভু অগ্নি সর্বময় প্রভু যিনি সব জানেন দিব্য যিনি আলোকিত এবং গারুতমান সর্বশক্তিমান বিশ্বজগতের প্রভু ঋষিরা ঈশ্বরকে অনেক নামে ডেকে থাকেন যেমন অগ্নি যিনি সিংহ আলোকিত ইয়ামা বিশ্বজগতের প্রতিষ্ঠাতা এবং মাতারিসওয়ান বিশ্বজগতের প্রাণ শক্তি পরের শ্লোকগুলি আছে যজুর্বেদে অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ এক বলা হয়েছে সবকিছুর ভেতরেই ঈশ্বর আছেন উপভোগ করো তবে মনে রেখো একদিন তিরস্কৃত হতে পারো তাই অন্যের সম্পদে লোভ করো না প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের উপর শান্তি বর্ষিত হোক আমি ডক্টর মোহাম্মদ নায়েক আজকের এই অনুষ্ঠানের হোস্ট এবং কোঅর্ডিনেটর আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই অনুষ্ঠানটা একটু আলাদা সাদৃশ্যের কারণেই আলাদা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য সম্ভবত আধুনিক ইন্ডিয়ার ইতিহাসে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন এটাই হচ্ছে প্রথমবারের মতো যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা হিন্দুইজম এবং ইসলাম এই দুই মহান ধর্মের অনুসারীদের একত্রিত করতে পারি হিন্দুইজম আর ইসলাম এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভুল ধারণাগুলো দূর করে হিন্দুইজম এবং ইসলামের সঠিক শিক্ষাগুলা সম্পর্কে জানতে পারব আমার স্কুলের টিচার একবার বলেছিলেন জঙ্গলের নিয়ম হল মারো অথবা মরো তবে জীবনের নিয়ম হল বাঁচো আর বাঁচাও এটা দুঃখজনক আমাদের অনেকেই জঙ্গলের নিয়ম মেনে জীবন ধারণ করে আমরা সহানুভূতির বদলে বেছে নেই অন্ধ ঘৃণা পরিষ্কার সত্যির বদলে ঘোলাটে মিথ্যা দুঃখজনক এজন্যই আমরা অনেক সময় একসাথে থাকতে পারি না কিন্তু এইসব পার্থক্য নিয়েও আমরা একসাথে থাকতে পারি একবার এক মনীষী বলেছিলেন মানুষ ধর্ম নিয়ে তর্ক করবে যুদ্ধ করবে মরে যাবে কিন্তু তারা বেঁচে থাকতে পারবে না আমরা এই ধর্ম নিয়ে নিজেরাও বাঁচব আর অন্যকেও বাঁচতে সাহায্য করব আর এটা সম্ভব যদি আমরা একে অন্যের বিশ্বাস সম্পর্কে জানতে পারি বুঝতে পারি পঁচাশি কোটি অনুসারীর ধর্ম হিন্দুইজম আর একশো কোটি অনুসারীর ধর্ম ইসলাম অনেকের কাছেই এই দুইটা ধর্ম খুবই রহস্যময় অনেকের কাছেই রহস্যময় আজকে আপনাদের সামনে লেকচার দেবেন কম্পারেটিভ রিলিজিয়নের উপর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ডক্টর জাকির নায়েক ডক্টর জাকির একজন মেডিকেল ডাক্তার তিনি তার বিশ্লেষণধর্মী উত্তর দেওয়ার সময় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দেন সে সময় তিনি অধ্যায় অনুচ্ছেদ সহ বিভিন্ন রেফারেন্স দেন যেমন পবিত্র কোরআন পবিত্র বাইবেল এবং পবিত্র বেদ গত সাত বছরে ড জাকির নায়েক পৃথিবীর বিভিন্ন দেশে সাতশোরও বেশি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 প্রিয় ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম বা রহমতুল্লাহ বারাকাত আল্লাহ সবান তালার দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকের এই সন্ধ্যার আলোচনার টপিক হিন্দুইজম এবং ইসলামের মধ্যে সাদৃশ্য আমি লেকচারের শুরুতে পবিত্র কোরণের একটা আয়াত বলেছি সুরাল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত চৌষট্টি বলা হয়েছে বলো হে কিতাবিগণ এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না আমরা কোনো কিছুকে তার শরিক করি না আমাদের মধ্যে থেকে কাউকে আমরা আল্লাহ ব্যতীত রব বলে গ্রহণ করি না যদি তারা মুখ ফিরিয়ে নেয় বলো তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি এই আয়াতটা যদিও এখানে নির্দিষ্ট করে আহলে কিতাবের কথা বলেছে ইহুদি আর খ্রিস্টান সাধারণভাবে এটা অন্য ধর্মের অনুসারীদের ক্ষেত্রে ব্যবহার করা যায় আর আমার মতে এটাই সেরা আয়াত যখন আমি অন্য ধর্মের অনুসারীদের কাছে ইসলামের কথা বলবো বলা হয়েছে এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ ইল্লাল্লাহ আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না ওয়ালা নুশরিকা বিহি আমরা কিছুকে করি না আমাদের মধ্য থেকে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না এটা কখনোই ঠিক হবে না যদি আমরা কোনো ধর্মকে বুঝতে চাই সেই ধর্মের অনুসারীদের নিয়মকানুন মেনে চলা দেখে কারণ অনেক সময় অনুসারীরা তারা নিজেরাই ঠিকমতো জানে না তাদের ধর্মের নির্দেশ কি সেজন্য সবচেয়ে ভালো আর সবচেয়ে সঠিক পদ্ধতিটা যদি কোনো ধর্মকে জানতে চান সেটা হচ্ছে সেই ধর্মের ধর্মগ্রন্থগুলো পড়ে বোঝার চেষ্টা করা সেই ধর্মের আসল ধর্মগ্রন্থগুলো যদি আপনি হিন্দুইজমের সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে হিন্দুইজমের পবিত্র ধর্মগ্রন্থগুলোর কথা বুঝতে হবে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ প্রথমে শ্লোক শুনেছিলেন এই ধর্মগ্রন্থ থেকেই এরপরে আরও আছে উপনিষদ তারপর ইতিহাস রামায়ণ মহাভারত ভগবদ গীতা তারপর পুরাণ মনুস্মৃতি ইত্যাদি তবে সবচেয়ে পবিত্র হচ্ছে বেদ সব হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে তাহলে যদি হিন্দুইজমকে জানতে চান তাহলে আপনাকে হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়ে বুঝতে হবে একইভাবে ইসলাম ধর্মে সবচেয়ে পবিত্র গ্রন্থ হচ্ছে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ তালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এরপরে পবিত্র গ্রন্থ হচ্ছে সহি হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম যা বলেছেন আর যে কাজগুলো তিনি করেছেন তাহলে যদি ইসলাম ধর্মকে জানতে চান তাহলে আপনাকে পবিত্র কোরআন আর নবীজির সহি হাদিস পড়ে সেগুলো বুঝতে হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাও আল্লাহ সুবাহ আল্লাহ তাআলার তাওহিদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব তাওহিদ দেখুন কিতাবুত তাহিদ প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়